আর কাফিরদের পরিণতি এমনই আমরা যদি পূর্বের যে আয়াতগুলো আলোচনা করা হয়েছে তার দিকে যদি একটু দৃষ্টি দেই তাহলে আমরা বুঝতে পারব যে এই সুরার শুরু থেকেই আল্লাহ সুবাহ পৃথিবীর মানুষকে দুই ভাগে বিভক্ত করে আলোচনা শুরু করেছেন এক দল মানুষ হল ইমানদার আরেক দল হল এর বিপরীত কাফের একদল মানুষ ইসলামকে তাদের দিন হিসেবে গ্রহণ করেছে আরেক দল মানুষ ইসলামকে দিন হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছে এদের পরস্পরের অবস্থা এবং তাদের পরিচিতি পরিণতি এবং তাদের কর্ম তাদের পারস্পরিক সম্পর্ক এ সকল বিষয়গুলো মূলত ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এখানে আল্লাহ সুবাহ ওই কাফেরদেরকে লক্ষ্য করে বলছেন যারা আল্লাহর প্রতি ইমান আনেনি আল্লাহ নবীর প্রতি ইমান আনেনি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য প্রেরিত দিন ইসলামকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করেনি বরং আল্লাহর এবাদতির পথে যারা আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর এবাদতি করে গুলামি করে দাসত্ব করে চলতে চায় তাদের পথে তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করে যারা আল্লাহ নবীর প্রতি ইমান এনে আল্লাহ নবীর অনুসরণ করে তাদের জীবন পরিচালনা করতে চায় তাদের চলার পথে তারা বাধার সৃষ্টি করে যারা ইসলামকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করে সেই ইসলামের নিয়ম কানুন বিধি বিধান হুকুম হাকাম অনুযায়ী তাদের জীবনকে গড়ে তুলতে চায় তাদের সেই পথে তারা প্রতিরোধ গড়ে তোলে এই সকল লোকদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন এরা হলো কাফের এই কাফেররা কি জমিনের মধ্যে তারা পরিভ্রমণ করে দেখেনি যদি তারা জমিনের মধ্যে তারা ভ্রমণ করত তাহলে অবশ্যই তারা দেখতে পেত তাদের মতো যারা ছিল পূর্বে তাদের মতো যারা আল্লাহর প্রতি ইমান আনেনি নবীর প্রতি ইমান আনেনি আল্লাহর দিনকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করে সেই অনুযায়ী জীবন যাপন করেনি তাদের পরিণতি কি যে হয়েছিল তারা তা দেখতে পেত কারণ আল্লাহ অতীতে এই সকল এখনকার এই কাফেরদের মতোই অতীতে যারা ছিল তাদের সকলকে ধ্বংস করে দিয়েছিলেন দাম্মার আলাইহিম আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন সেই নিদর্শনগুলো পৃথিবীর মধ্যে সর্বত্রই আছে যদি এই কাফেররা পৃথিবীতে ভ্রমণ করে ওই নিদর্শনগুলো দেখার চেষ্টা করত তারা প্রত্যক্ষ করতে পারত যে তাদের পরিণতি কি হয়েছিল যারা আল্লাহর অবাধ্য হয়েছিল এই সকল কাফেরা আজকে যে তারা আল্লাহকে অমান্য করে চলছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করছে তাদের মতোই পূর্বে যারা এমনটি করেছিল তাদের পরিণতিটা তারা দেখতে পেত এ সকল নিদর্শন আল্লাহ সুবাহ রেখেছেন মৃত সাগর আজকের দুনিয়ার মধ্যে আছে সেই অঞ্চলটা হজরতে লুত আলাই ইসালামের কৌমের অঞ্চল আল্লাহ সুবাহ এই জনবসতিকে এমন ভাবে ধ্বংস করে দিলেন একেবারে জের জবর করে দিলেন ফেরেস্তাগণ হজরত লুত আলাহ ইসলামকে নিরাপদে নিজের এই অঞ্চল থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দিলেন আর তিনি চলে যাওয়ার পর পুরা এই মানুষগুলো সহকারে উপরে উঠিয়ে নিয়ে একবারে উল্টিয়ে ফেলে দিলেন এবং সেটা আজ দুনিয়ার মানুষ জানে একটা মৃত সাগর হিসেবে সেখানকার বৈশিষ্ট্য গভীরতা বেশি নাই কিন্তু মানুষ নিচে যেতে পারে না দেশে তাকে পানির উপর এই যে আল্লাহর এক নিদর্শন কৌমে সামুদ তাহারা তারা পাহাড় খুদাই করে অট্টালিকা তৈরি করত পাহাড়ের পাহাড় পাথরের পাহাড় সেই পাথরের পাহাড় খুদাই করে তারা অট্টালিকা তৈরি করত তারা অত্যধিক শক্তিশালী ছিল এবং তারা অত্যধিক সেই শিল্পের ক্ষেত্রে তারা অত্যধিক উন্নতি লাভ করেছিল এই জন্য তাদের প্রাসাদগুলো এত কারুকচিত সৌন্দর্য মণ্ডিত এটা আখের এই বিজ্ঞানের উৎকর্ষতার যুগেও মানুষ এগুলা দেখে হয়তো অবাক হয় সেই সামুদ জাতির অঞ্চলে এখনো তাদের ধ্বংসাবশেষ রয়ে গিয়েছে তাদের যে বৈঠকখানা ছিল সেই বৈঠকখানাটা এখনো অক্ষত রয়েছে গিরিপথ দিয়ে যতগুলো প্রবেশ করার পথ ছিল সেইগুলো কত সুন্দর করে সুরক্ষতি ছিল বিশাল পাথর পাহাড়ের পুরা পাহাড়টাই পাথরের তা তার খুদাই করে তারা রাস্তা তৈরি করেছে আর ভিতরে সেই আসনগুলো গ্যালারির মতো সুন্দর করে সাজিয়েছে সেই সাজানো অবস্থা এখনো সেই ধ্বংসাবশেষ দেখা যায় তাবুক যুদ্ধে যাওয়ার সময় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সামুদ জাতির অঞ্চল যখন অতিক্রম করেন তখন ঘোষণা দিয়েছিলেন তোমরা এখান থেকে দ্রুত চলো এটা আল্লাহর গজবের এলাকা অনেকে এখান থেকে পানি সংগ্রহ করেছিলেন তিনি বললেন ফেলে দাও এখান থেকে পানি সংগ্রহ করে না এটা আল্লাহর গজবের এলাকা এইভাবে অতীতে আল্লাহর নাফরমানদের পরিণতি মানুষ দেখতে পারে মিশরের সেই প্রতাপশালী বাদশাহ ফেরাউন সেই ফেরাউনকে দেখতে পারে এখনো মানুষ মিশরের পিরামিডে তাকে রাখা হয়েছে তার বর্ণনাগুলো আল্লাহ পাক সুবহান কুরআন মজিদে দিয়েছেন وجاوزنا ببني إسرائيل البحر فاتبعهم فرعون وجنوده بغيا وعدوى حتى إذا أدركه الغرق قال إني آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين قال الآن وقد عصيت قبل وكنت من المفسدين আলিয়াও মানুনা জি কা বিবাদানিকা খালফাকা আয়া আল্লাহ সুবাহ বলেন যে আমি যখন মুসা আলাহ ইসলাম এবং তার অনুসারী বনে ইসরায়েলকে সাগর পার করে দিলাম ফেরাউন তার বাহিনী সহকারে তাদের পিছু নিল সীমা লঙ্ঘন করে যতক্ষণ পর্যন্ত না আমি তাদেরকে ডুবিয়ে দিলাম যখন সে ডুবে গেল তখন সে ঘোষণা করল আমি ইমান আনলাম ওই আল্লাহর প্রতি যেই আল্লাহর প্রতি ইমান এনেছে বনি ইসরায়েলের লোকেরা এবং আমি মুসলমান হয়ে গেলাম ফেরাউন মরার আগে সে ইমানেরও ঘোষণা দিয়েছিল সে মুসলিম হওয়ার ঘোষণা দিয়েছিল আল্লাহ তখন তাকে জবাব দিলেন এতক্ষণে একটু পূর্ব পর্যন্ত ফেরাউন জমিনে ফাঁসাদ সৃষ্টি করছিল আল্লাহ তখন ফেরাউনকে জানিয়ে দিলেন আমি তোর দেহটাকে রক্ষা করব আলিয়াও মানুনা জি কাবি বাদানিকা লিতাকুন আলিমান খালফাকা আয়া আমি তোর দেহটাকে রক্ষা করব এই জন্য যাতে তোর পরে যারা দুনিয়ায় আসবে তারা সকলের জন্য তোর দেহটা শিক্ষার উপকরণ হয় একটা নিদর্শন হয় সাথে সাথে আল্লাহ বলেন এই ফেরাউনের দেহটাকে নিদর্শন হিসেবে রাখলে কি হবে অধিকাংশ মানুষই চুকের সামনে নিদর্শন প্রমাণ দেখেও তা থেকে শিক্ষা গ্রহণ করে না তারা থেকে বেখবর গাফেল থাকে আল্লাহ সুবাহ এইভাবেই অতীতে আল্লাহর নাফরমানদের সেই চিহ্নগুলো দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন যাতে পরবর্তী সময়ে ওই নাফরমানদের মতো পরবর্তী সময় যারা নাফরমান হয় আল্লাহর অবাধ্য হয় কুফুরি করে জমিনের মধ্যে ফাঁসফাট করে বিপর্যয় সৃষ্টি করে তারা যাতে ওই নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু এরপরও মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে না আল্লাহ এই কথাটাই বলেছেন যে এই সকল কাফেররা জমিনে যদি ভ্রমণ করত তাহলে তারা অবশ্যই দেখতে পেত পূর্বে তাদের মতো যারা ছিল তাদের পরিণতি কেমন হয়েছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন বলিল কাফিরিন আমসালুহা আর কাফেরদের পরিণতি এমনই হয় যে আল্লাহ কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছিলেন শুধু অতীতের কাফেরদেরকেই তা নয় আল্লাহ বলছেন সকল সময়ের জন্য কাফেরদের অবস্থা এমনই সব সময় অতীতের কাফেরদেরকে আল্লাহ যেইভাবে ধ্বংস করে দিয়েছিলেন এখন যারা কুফরি করবে আল্লাহ নাফরমানি করবে অবাধ্য করবে তাদেরকেও আল্লাহ ধ্বংস করবেন এই পরিণতি সকল কাফের জন্য সমান ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم এটা এজন্য যে ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ আর কাফেরদের কোনো অভিভাবক নাই যেহেতু কাফেরদের কোনো অভিভাবকই নাই তাদেরকে রক্ষা করবে কে তাদের রক্ষা করার মতো কেউ নাই আর ইমানদারদেরকে রক্ষা করার মতো অভিভাবক আছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবাহ উহুদের যুদ্ধের দিন যুদ্ধ সমাপ্তির পর যখন রাসুল্লাহ সাল্লু আলি আলাইসাল্লাম আবু বকর এবং ওমর রাজি আল্লাহ আনহুমা সহ পাহাড়ের মধ্যে অবস্থান করছিলেন তখন আবু সুফিয়ান ডাক দিয়ে বলছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কি বেঁচে আছে আবু বুকর ইবনে কুহাফা কি বেঁচে আছে উমর ইবনে খাতাব কি বেঁচে আছে রাসুল্লাহ সাল্লু প্রতিবারই তাদেরকে নিষেধ করলেন তোমরা কথা বলো না জবাব দিও না কেউ জবাব দেন নাই তখন আবু সুফিয়ান বলল এরা সকলেই মারা গেছে যখন এই কথা বলছে উমর রাজি আল্লাহ আনহু আর ধৈর্য রাখতে পারলেন না তিনি বললেন হে আল্লাহর দুশ্মন আল্লাহ আমাদের সকলকেই বাঁচিয়ে রেখেছেন আর আমাদের বেঁচে থাকা বেঁচে থাকা হল তুদের ধ্বংসের জন্য তখন আবু সুফিয়ান বলল যে যুদ্ধের পরিণতি এমনই হয় একবার এ দল বিজয়ী হয় আর একবার ওই দল বিজয়ী হয় আজকের দিনটা হলো বদরের দিনের বদলা এরপর সে বলল তোমরা ময়দানে গিয়ে তোমাদের কিছু লোককে নাক কান কাটা অবস্থায় পাবে অবশ্য আমি এই নির্দেশ প্রদান করি নাই আর আমি তাদেরকে এই ব্যাপারে নিষেধও করি নাই এই কথা বলে সে অহংকার বলে বলতে থাকলো উলু হুবল উলু হুবল অর্থাৎ আমার হুবল দেবতা সমুন্নত আমার হুবল দেবতা সমুন্নত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম উমরকে বললেন জবাব দাও উমর জিজ্ঞাসা করলেন কি জবাব দেব রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম শিখিয়ে দিলেন জবাব দাও আল্লাহ আজল জবাব দাও যে আল্লাহ সমুন্নত এবং আল্লাহ মহিমান্বিত এরপর আবু সুফিয়ান বলল লাকুম আমাদের উজ্জা আছে কিন্তু তোমাদের কোন উজ্জা নাই রাসুল্লাহ সাল্লাহাম তখন বললেন উমরকে জবাব দাও উমর জিজ্ঞাসা করলেন কি জবাব দেব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলে দিলেন জবাব দাও আল্লাহু মাউলানা ওয়ালা মাউলা আলাকুম আল্লাহ আমাদের ওলি তোমাদের কোনো অলি নাই আমাদের মাওলা আল্লাহ কিন্তু তোমাদের কোনো মাওলা নাই আল্লাহ সুবাহ এই কথাটাই এখানের মধ্যে এটা বলে দিয়েছেন দা লিখাবি আন্নাল্লাহ মাউলাল্লাযীনা আমানু এটা এই জন্য যে কাফেরদেরকে ধ্বংস করে দেওয়া এবং কাফেরদের পরিণতি যে ধ্বংসই এটা কি কারণে যে কারণটা হলো ইমানদারদের মাওলা হলেন আল্লাহ অভিভাবক হলেন আল্লাহ আর কাফেরদের কোনো অভিভাবক নাই আর যেহেতু তাদের কোনো অভিভাবক নাই তাদের উপর গজব আসলে কেউ রক্ষা করতে পারে না ইমানদাররা সর্বাবস্থায় আল্লাহকেই তাদের একমাত্র অভিভাবক হিসেবে গ্রহণ করে সকল বিপদ মসিবতে সর্বাবস্থায় আল্লাহর কাছেই তারা সাহায্য প্রার্থনা করে যখন কোনো আশ্রয়ে থাকে না সেই সময় আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহ সুবাহ ইমানদারদের অলি অভিভাবক অলি এই শব্দটি মাওলা শব্দটি মালিক অর্থেও ব্যবহৃত হয় কোরআন মজিদে কোনো কোনো জায়গায় মালিক অর্থেও ব্যবহৃত হয়েছে কারণ আল্লাহ সুবাহান হচ্ছেন আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক ইমানদারগণ কোনো সময়ই আশ্রয়হীন হয় না সর্বাবস্থায় ইমানদারের আশ্রয় হচ্ছেন আল্লাহ সুবাহ আল্লাহ আমানু আল্লাহ হচ্ছেন ইমানদারদের অলি তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات কাফেরদের আউলিয়া হল তাগুত আর সেই তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আর তারাই হল জাহান নামের অধিবাসী ভাবে আল্লাহ সুবাহ এই সুরাতে যেই বিষয়টি পরিষ্কার করছেন বারবার আয়াতগুলোতে দেখবেন এই পৃথিবীর মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছেন একদল মানুষ আল্লাহর বান্দা একদল শয়তানের বান্দা একদল মানুষ মুসলিম আর একদল কাফের একদল জান্নাতের প্রতীক আর একদল জাহান্নামের প্রতীক এটা এমন একটা মানদণ্ড এই সুরার মধ্যে পেশ করা হয়েছে মাঝখানে আর কোন শ্রেণী এখানে রাখা হয়নি এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে সে ইমানদার যারা হবে তারা সর্বাবস্থায় সে ইমানকে তারা নির্বেজাল করবে আল্লাহর প্রতি ইমান আনবে ইলাহ রব হিসাবে আর কারো প্রতি বিন্দু মাত্র এর একটু অংশ দিবে না নিরঙ্কুশ ভাবে আল্লাহর উলুহিয়ত রুবুবিয়তকে আল্লাহর জন্য নিরঙ্কুশ করবে আর কারো জন্য কোনো ভাগ দেবে না যদি কেউ ভাগ দেয় তাহলে সে হল মুশ্রিক সে মুশ্রিক আল্লাহর প্রতি ইমানের দাবি করার সত্ত্বেও সে মুশ্রিক হওয়ার কারণে সেই কাঁথের দেরি অন্তর্ভুক্ত এই জন্য আল্লাহ সুবাহ প্রতি ইমান সেই ইমানকে সম্পূর্ণভাবে শির্ক মুক্ত করতে হবে অনেক মানুষ নিজেকে শির্ক মুক্ত মনে করে অনেক নিজেকে মুয়াহিদ মনে করে কিন্তু প্রকৃতপক্ষে সেই মুশ্রিক সেই উপলব্ধিটুকু তার নাই এমন সবচেয়ে বড় শির্কে লিপ্ত সেই চেতনাটাও তার নাই এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন শির্ক হল এত সূক্ষ্ম অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর কালো পিপটার চলাচল যত সূক্ষ্ম হয় শির্ক এত সূক্ষ্ম মানুষের মধ্যে শির্ক ঢুকে যায় সে শির্কে লিপ্ত হয় কিন্তু সে উপলব্ধিও করতে পারে না আমরা আজকে দেখি অনেক মুহিদ দাবিদার যারা তাওহিদের প্রচারে লিপ্ত কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় শির সেই শির তাগুতের সাথে সম্পর্ক স্থাপন করেছে সবচেয়ে বড় শির্ক হল হুকুমতের শির্ক তারা সেই হুকুমতে শির করে চলছে আর হুকুমতে যারা শির করে এরা হল কাফের বলা ইউসিক বিহুকমিহি আহাদা আল্লাহ স্পষ্ট নিষেধ করে দিয়েছেন আল্লাহর হুকুমতে তোমরা কাউকে শরিক করবে না কিন্তু এরা হুকুমতে শির করে মুসলিম নামদারি তাহুদকে তারা কাফের মনে করে না শুধু মুসলিম নাম ধারণ করার কারণে এরা কুফরি শরীয়ত দ্বারা জীবন পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে ইহুদি খ্রিস্টানরা যেইভাবে রাষ্ট্র চালায় তাদের দেওয়া সেই দিন অনুযায়ী এরা রাষ্ট্র চালায় এরপরও এদের নামটা মুসলিম শুধু এই কারণে এদেরকে তারা তাহুত মনে করে না এবং তাদের বিরুদ্ধে জিহাদ করাকে এরা ফরজ মনে করে না এরা হলো সবচেয়ে বড় কাফের কারণ বড় শিরকে লিপ্ত হওয়ার কারণে এরা কাফের কিন্তু এরা এই উপলব্ধি নাই যে তারা সবচেয়ে বড় শির করে চলছে তাহিদের অনেক বিষয়গুলো সুন্দরভাবে প্রচার করে প্রসার গোটায় কিন্তু নিজে মুশ্রিক সেই চেতনাটা তার নাই যারা আল্লাহর সাথে শরিক করে তাদের কোনো অভিভাবক নাই এদের অভিভাবক হল শয়তান তাগুত তাগুতের অর্থ কি শয়তান আবদুল্লাহ ইবনে আব্বাস সৌদি আল্লাহ তালানহু এর শাব্দিক অর্থ এটাই করেছেন তাহু তত্ত্ব শয়তান আল্লাহর প্রতিপক্ষ শক্তির নাম দুনিয়ার মানুষকে আল্লাহ একদিকে ডাকেন আল্লাহর এবাদতির জন্য অপর দিকে শয়তান ডাকে তার এবাদতির জন্য আর শয়তান তার এবাদতির জন্য ডাকে আর সেই ডাকটাকে কার্যকরী করার জন্য সে শক্তি প্রয়োগ করে সেই শক্তির নামই হল তাগুত যেই শক্তির দ্বারা মানুষকে শয়তানের গুলামির জন্য বাধ্য করে ওই শক্তিটাই হল তাগুত আজকের দুনিয়া আমরা বাস্তবে এটা দেখতে পাচ্ছি এরা প্রত্যেকেই বুঝতে পারছেন আজ শাসন ক্ষমতায় যে অধিষ্ঠিত থাকে সে যে আদেশ জারি করে তাই বাস্তবায়িত হয় সে যা করতে চায় তাই হয় হাসিনা সরকার এদেশের নাস্তিক মুফতাব কাফেরদেরকে একটা মঞ্চ বানিয়ে একত্রিত করেছে রাষ্ট্রীয় শক্তি দিয়ে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে তাদের অর্থেন যোগান দিচ্ছে সকল আয়োজন করে দিচ্ছে তার সরকারি বাহিনী দ্বারা তাদেরকে পাহারা দিয়ে রাখছে এদেশের রাজধানীর সবচেয়ে ব্যস্ততম সড়ক শাহবাগ এটা চারটা রাস্তার মোহনা গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাটা বন্ধ করে রেখেছে মাসের পর মাস মানুষের চলাচলের পথে বাধার সৃষ্টি করছে বিঘ্ন সৃষ্টি করছে আর এর পাশেই গুরুত্বপূর্ণ দেশের সবচেয়ে বড় দুইটা হসপিটাল একটা পিজি হসপিটাল আর একটা বারডেম এই হাসপাতালে লোকজন রুগীদেরকে নিয়ে আসা যাওয়া করতে পারে না মাসের পর মাস বন্ধ করে রেখে দিয়েছে এটা মানুষের চলাচলে মানুষের জীবন পরিচালনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিন্তু এখানে কোনো ধরনের কথা কেউ বলতে পারে না কারণ সরকারি শক্তি দিয়ে এই রাস্তাঘাট বন্ধ করে এখানে তারা নর্তন কুর্দন করে চলছে আর এর আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ যেটি সেটা হল আশপাশে এই ভার্সিটিগুলো আছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির হলগুলো আছে সেই হলের ছাত্র এবং ছাত্রী হলগুলো আলাদা আলাদা থাকার কারণে তাদের পরস্পরের মেলামেশার জন্য একটু বাধার সৃষ্টি করত সেটা পার্কই ছিল ব্রহ্মা পার্কটাই ছিল তাদের মিলন মেলার একটা কেন্দ্র কিন্তু সেটাও আবার একটা সময় পর্যন্ত রাত এগারোটার পর আবার এখানে থাকতে পারত না হাসিনা সরকার আয়োজন করে দিল দিন রাত চব্বিশ ঘন্টায় একত্রে থাকার এই যুবতী মেয়ের আকর্ষণে এতগুলো লম্পট পুরুষ এখানে একত্রিত হয় আর কোনো আকর্ষণ নেই মাসের পর মাস খেয়ে না খেয়ে ওইখানের মধ্যেই রাস্তায় ঘুমায় রাস্তায় পরে থাকে কিন্তু অপরদিকে অন্য কেউ যদি কোনো রাস্তার মধ্যে একটা কয়েক ঘন্টার প্রোগ্রাম করতে চায় এটা জননিরাপত্তার জন্য বিঘ্ন সৃষ্টিকারী বলে অনুমতি দেওয়া হয় না সেদিন এদেশের আলিমুলামারা মতিঝিলের সাপলা চত্বরে একত্রিত হয়েছিলেন একটা রাত্রি থাকতে পারলেন না গভীর রাত্রিতে তাদের উপর সেই হিংস্র জানুয়ারের মতো জাপিয়ে পড়ল হাসিনার ওই হিংস্র বাহিনী যেই বাহিনী শাহবাগে ওই লম্পট নিয়ে ছেলেদের বদমাইশির আয়োজনে নিরাপত্তা দিয়ে রেখেছে মাসের পর মাস রাস্তা বন্ধ করে রেখেছে তারা এটা আয়োজন করে এটার আয়োজন করে রেখেছে তাদেরকে কয়েক ঘন্টাও থাকতে দেয়নি কারণ রাষ্ট্র শক্তি তাগুতি শক্তি সে যা চায় তাই করতে পারে শয়তান এই তাগুতি শক্তির গাড়ে চুয়ার হয়ে তাদের শয়তানি কাজ করে যাচ্ছে শয়তান তাদেরকে ডাকছে তারা ডাকে সারা দিয়েছে শয়তান তাগুতকে রেডি করেছে আমার হুকুম বাস্তবায়ন করো তার হুকুম বাস্তবায়ন করছে পাপাচারের লাভ বয়ে যাচ্ছে এটা শয়তানের আয়োজন এই শয়তানি শক্তির কাজ এটা এটা শক্তির প্রয়োজন লাগে ইমানদারের শক্তির উৎস কোথায় ইমানদারের শক্তির উৎস হচ্ছেন আল্লাহ সুবাহ যেই শক্তির কোনো তুলনা নেই যিনি আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন নিয়ন্ত্রণ করছেন পরিচালনা করছেন তিনি যখন ইচ্ছা যা করতে চান তাই করতে পারেন যে কোনো সময় যে কোনো জাতিকে যে কোনো জনবসতিকে তিনি ধ্বংস করে দিতে পারেন সেই আল্লাহ হচ্ছেন ইমানদারের শক্তির উৎস সে ইমানদার আল্লাহর কাছ থেকে যখন সরে যায় অন্যের কাছে গিয়ে আশ্রয় চায় তখন সে আর কোনো আশ্রয় পায় না ইমানের দাবি করার পর যদি অন্যের কাছে গিয়ে আশ্রয় চায় সে আর আশ্রয়স্থল খুঁজে পায় না কিন্তু প্রকৃত ইমানদার যারা সর্বাবস্থায় আল্লাহকে তাদের অলি অভিভাবক হিসেবে গ্রহণ করে এর উপর অটল থাকেন এই জন্য একেবারে নিরুপায় অবস্থায়ও তিনি তার উপায় করে দেন যখন কোন প্রকারের আশ্রয় থাকে না তখন তিনি আশ্রয়ের ব্যবস্থা করে দেন মানুষের চেষ্টা তদ্বির শক্তির সীমা যখন শেষ হয়ে যায় সেই সময় আল্লাহর সাহায্য পাশে এসে দাঁড়ায় ইমানদারগণ যখন আল্লাহর প্রতি এই তথ্য এবং বিশ্বাস স্থাপন করেন আল্লাহ সুবাহ ঠিকই ওই কঠিন মুহূর্তে তার পাশে এসে দাঁড়ান আল্লাহ সুবাহ এখানে ওই নিশ্চয়তা প্রদান করছেন ইমানদারদের অভিভাবক আল্লাহ আর কাফেরদের কোনো কোনো মাওলা নেই কোনো অভিভাবক নেই এই জন্য কাফেরদেরকে আল্লাহ যুগে যুগে ধ্বংস করেছেন দুনিয়ার বিভিন্ন অঞ্চলে ধ্বংসের যত চিহ্ন পাওয়া যাবে সবগুলো চিহ্ন যদি বিশ্লেষণ করা হয় ইতিহাস থেকে যদি জানার চেষ্টা করা হয় দেখা যাবে এগুলো আল্লাহর অবাধ্য না ফরমান জাতির একটা চিহ্ন ইমানদারদেরকে আল্লাহ এইভাবে কখনো ধ্বংস করেননি আল্লাহ সুবাহ এরশাদ করছেন إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং আমলে চালে করেছে আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত আর যারা কাফের তারা বুক বিলাসে মত্ত তারা জন্তু জানোয়ারের মতো তারা ভক্ষণ করে তাদের ঠিকানা হল জাহান নাম এই আয়াতের মধ্যেও দেখেন এই দুইটা শ্রেণীর কথাই বলা হয়েছে প্রতিটি আয়াতে এই সুরার মধ্যে এইভাবে দেখবেন এখানে আল্লাহ বলেছেন ইমানদার সেই ইমানদারের ঠিকানা কোথায় তাদের চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলে দিচ্ছেন তাদের চিরস্থায়ী ঠিকানা হল জান্নাত যারা ইমান এনেছে আল্লাহর প্রতি আর আল্লাহর হুকুম অনুযায়ী তারা জীবন যাপন করেছে মানুষের সেই আমল সেই আমল শব্দের অর্থ হলো কাজ একটা হলো আমলে সালেহ আর একটা হলো আমলে সু একটা উত্তম আমল ভালো আমল আর একটা মন্দ আমল যারা আল্লাহর প্রতি ইমান আনে ইমান আনার সাথে সাথে তারা আল্লাহ সুবাহ তাদের প্রতি যেই সকল কর্ম করার আদেশ করেছেন সেই কর্মগুলো তারা সম্পাদন করে এই কাজগুলোই হল আমলে সালে আর যে সকল কাজগুলো মন্দ আমল মন্দ কাজ আল্লাহ নিষেধ করে দেন তারা সেই মন্দ কাজের ধারে কাছে যায় না তাদের নিজেদের সৎ আমলগুলোকে মন্দ আমলের সাথে তারা মিশ্রিত করে ফেলে না এই সকল লোকদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন তিনি জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিচ দিয়ে জরনা দ্বারাগুলো প্রবাহিত আর যারা কাফের তাদের পরিচিতি দেওয়া হয়েছে তারা বুক বিলাসে মত্ত দুনিয়ায় তাদের বুক বিলাসের বিভিন্ন উপকরণ সামগ্রী আহরণ ব্যবহার এতেই তারা সবসময় ব্যস্ত থাকে তাদের পরিচিতিটা কি তারা দুনিয়ায় বুক বিলাসে মত্ত থাকে আর তারা খায় জন্তু জানোয়ারের মতো তারা জন্তু জানোয়ারের মতো খায় জন্তু জানোয়ারের জন্য কোনো হালাল হারামের বিধি নিষেধ নাই তাদের জন্য সামনে খাবার যা পায় তাই তারা খায় আর এই কাফেরাও তারা সামনে যা পায় তাই খায় তাদের জন্য কোনো বিধি নিষেধ নাই কোনো হালাল হারামের কোনো সুযোগ নাই যেভাবে পারে সেইভাবে সম্পদ আহরণ করে যেখানে খাবার খায় সেখানেই খেতে শুরু করে দেয় তাদের কোনো নিষেধাজ্ঞা নাই সব সময় এই চিন্তা চেতনাই থাকে তারা কিভাবে ভোগ করতে পারে কুলুনার আগে ইয়াপ্তামাত প্রাউন বলা হয়েছে সেই তামাত্র এটা হল সামগ্রিক একটা অর্থবোধক শব্দ মানব প্রবৃত্তি যা চায় এ সব কিছুই সে ভোগ করে কোনো কিছু এর মধ্যে তার বাস বিচার নেই সেই মানুষের প্রকৃতি যা চায় সে তাই পাওয়া মাত্রই সেটা ভোগ করে এর মধ্যে কোনো বিধিনিষেধতা নেই এই সকল লোকেরা তাদের ভোগের পাত্রটাকে পরিপূর্ণ করতে চায় এই জন্য আজকে দুনিয়ায় আমরা দেখি যে যারা ইমান আনেনি আমলে চালে করেনি এই সকল লোকেরা তাদের ভোগের সামগ্রী হিসেবে সবচেয়ে বেশি যে জিনিসটা তারা প্রয়োজন অনুভব করে সেটা হল উলঙ্গ নারী এই জন্য নারীদেরকে অসৎ পুরুষেরা ঘর থেকে বের করে আনার জন্য তাদেরকে কিছু প্রলোভন দেয় তাদেরকে স্বাধীনতা দেওয়ার কথা বলে সম অধিকারের কথা বলে তাদেরকে মর্যাদা দেওয়ার কথা বলে সেই নারীদেরকে তারা ডাকে ঘর থেকে বের হওয়ার জন্য অসব পুরুষেরা আর এই সকল বেলকুপ নারীগণ এই অসব পুরুষের লালসার শিকার তারা হবে এটা উপলব্ধি না করে তারা তাদের ডাকে সহজে সারা দেয় দিয়ে তারাও ঘর থেকে বের হওয়ার জন্য তারা অস্থির হয়ে যায় আর শুধু ঘর থেকে বের হয় না বের হওয়ার পরে তারা নারী দেহের আকর্ষণে যদি পোশাক আবৃত থাকে তাহলে তাদের চুকের লালসা নিবারণ হয় না এই জন্য তাদেরকে উলঙ্গ করতে চায় তাদের পোশাক পরিচ্ছদ এমন যেন দেশে কাপড়ের খুব অভাব পড়ে গেছে আমরা যদি বাস্তবে দেখি দুনিয়ার অধিকাংশ দেশগুলোর দিকে থাকালে মেয়েদের শরীরে সামান্য পোশাক কাপড় দেখা যায় শরীরের অল্প কিছু জায়গার মধ্যে শুধু কিছু পোশাক দেখা যায় কিন্তু বিপরীত দিকে পুরুষরা পর্দা করে মোটা সুতার বড় কাপড়ের জিন্সের প্যান্ট পরে একেবারে পায়ের ঘন্টা থেকে লটকে মাটি পর্যন্ত শেষে যায় তার পা পাতাও দেখা যায় না মোজা পরে শু পরে তার পায়ের পাতাও দেখার আর সুযোগ নাই আর পুল হাতা ষাট কবজি এমন ভাবে কপ করে বোতাম লাগে ঠাইট করে তার হাতের উপর দিকে দেখার সুযোগ নাই তার গোলার ভিতর দিকে একটু দেখা যাবে তাও সুযোগ না একটা টাই করে ঠাইট করে রাখে পুরা শরীরটাকে এমন ভাবে সে হিজাব করে একটা পুরুষ যে তার শরীরে কোন অংশ দেখা যায় না চেহারাটা তারা তার শরীরের অংশ দেখে না পূর্ণ হিজাব করে এরা যেন কাপড়ের অভাব ফেলে দিবে পৃথিবীতে অপরদিকে মেয়েরা যেন কাপড়ই পায় না এত দরিদ্র অসহায় মনে হয় এগুলোরে যে কাপড়ের অভাবে শুধুমাত্র একটা মিনি স্কার্ট পরে অথবা একটা তার বলবো কি আমি এগুলো নামিয়ে নিলাম না এত শর্ট কাপড় পরে সারা দেহ তারা উন্মুক্ত করে রাখে এতে করে পরিণতি হয়েছে কি যে এগুলো পুরুষের লালসার শিকার হচ্ছে দেখবেন পত্রিকার পাতায় বিভিন্ন মিডিয়ায় দুনিয়ার সর্বত্র আজকে মনে হয় একটা খবর শুনলাম একই স্কুলে কি পরিমাণ মেয়ে গর্ভবতী বিবিসি একটা সংবাদ বলল না আজকে স্কুলের মেয়েরা সকলেই গর্ভবতী কিন্তু এরা গর্ভবতী হয় তার সহপাঠী অথবা তার শিক্ষকদের দ্বারা হ্যাঁ তো কালকে দিয়েছি স্কুলের হ্যাঁ গতকালকে স্কুলে দিয়েছে আর অপহরণ করে নি তো নিয়ে গেছেই তো এইভাবে সারা পৃথিবীতে দেখা যায় যে নারীরা দর্শিতা হয় আসলে এটা দর্শনের সংজ্ঞাটা কি বলা বড় মুশকিল আমি যতগুলো পত্রিকা পড়ি বাংলাদেশে ওখানে দেখা যায় কি লেখে যে বিয়ের প্রলোভন দিয়ে অথবা প্রেমের ফাঁদে পেলে এটা আবার দর্শন মানে দর্শনের সংজ্ঞাটা তারা দিচ্ছে যদি মেয়ের ইচ্ছার বিরুদ্ধে যদি তার সাথে দৈহিক সম্পর্ক কেউ স্থাপন করে এটা হবে দর্শন আর উভয়ের সম্মতিতে যদি হয় এটা কোনো দর্শন নয় অভিযোগ নয় কোনো মামলাও হবে না যদি কোনো মেয়ে ছেলে অবৈধভাবে তারা বসবাস করে লিপ টুগেদার করে তৃতীয় পক্ষ মামলা করতে পারবে না কেউ যদি এটাকে অবৈধ বলে মামলা করতে চায় তাগুতের আইনে নাই তাগুতের আইনে বলবে তোমার কি তারা দুইজনের সম্মতিতে তারা বসবাস করে তোমার অসুবিধা কি এই আইনে তাদের শাস্তি দেওয়ার কোনো বিধানই নাই যদি কোনো মেয়ে দেখা যায় এক ছেলের সাথে প্রেমে পড়ে সে নিজেই তার সাথে দেহ দান করেছে দৈহিক সম্পর্ক স্থাপন করেছে স্বেচ্ছায় কোনো এক সময় হয়তো তার সাথে গণিবনা হয়নি তখন গিয়ে মামলা করে তখন বলে গিয়ে যে সে আমার বিয়ের প্রলোভন দিয়ে আমার সাথে সম্পর্ক স্থাপন করেছে প্রলোভন দিবেই তো তার সাথে তোর সাথে সম্পর্ক রাখতে চায় তার উদ্দেশ্য একটা প্রলোভন দিতেই হবে তাকে এবং সে শুধু প্রলোভন দেয়নি মেয়েটাও যে তাকে প্রলোভন দিয়ে তার সাথে মিলনে বাধ্য করেছে এটা অস্বীকার করবে কেমন করে ওই যে প্রেমের ফাঁদে পেলে বিয়ের প্রলোভন দিয়ে মোবাইলে প্রেম করে পত্রিকার খবরে দেখবেন মোবাইলে প্রেম করে চিনে না জানে না কোনদিন দেখে নাই ডাকছে বিয়ে করবে নেওয়ার পরে বন্ধুদেরকে মিলে সে পর্যন্ত দর্শন করে এটা কার দোষ সে তো বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে যায়নি মেয়ে নিজে স্বেচ্ছায় গিয়েছে মামলা হবে কেন কিন্তু এই মেয়েগুলো আজকে পুরুষদেরকে অসৎ বানাচ্ছে এই মেয়েগুলো প্রধানত দায়ী রাস্তায় একবার খুব দেখলেন যে মিডিয়ায় খুব গরম হয়ে গেল ইপ্রিজিং এর ব্যাপারে যৌন নিপীড়নের ব্যাপারে দায়ী করা হয় পুরুষদেরকে ছেলেদেরকে আমি মনে করি এটা পুরুষের ব্যাপারে দায়ী না একটা মেয়ে তার দেহ ষষ্ঠ আকর্ষণীয় করে তুলে ধরে পুরুষদের সামনে চলাফেরা করবে আর কেউ একটু তার দিকে থাকাবেও না ক্ষুধার্ত মানুষের সামনে যদি লুবনীয় খাবার কেউ রেখে দেয় সে ক্ষুধার্ত মানুষ যদি ওই খাবারের দিকে একটু দৃষ্টি দেয় তাকে আবার শাসন করবেন ওই খাবারের দিকে তাকালে কেন এটা বড় অন্যায় আগে লুবনীয় খাবারগুলো ডেকে রাখেন ক্ষুধার্ত মানুষ তখন ওই দিকে দৃষ্টি দেবে না এই দেশে এই অসৎ পুরুষরা প্রথম মেয়েদেরকে ঘর থেকে বের করার জন্য তারা চেষ্টা করেছে তাদেরকে ধোকা দিয়েছে বলেছে স্বাধীনতা দেব তোমাদেরকে গোয়ারের চার দেয়াল থেকে বের হয়ে আসো তাদেরকে সম অধিকার দেওয়া হবে কত সুযোগ সুবিধা আছে আমার মনে হয় বেশি দিন বাকি নেই এদেশের পুরুষরা সময় আন্দোলন করবে নারীদের সমান অধিকার পাওয়ার জন্য এখন অধিকারের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই পুরুষের চেয়ে নারীরা অগ্রগামী আর যত অনাচার এটা নারীদের কারণেই অধিকাংশ ঘটে চলেছে এই সত্য কথাটা বললে অনেকে এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করবে পুরুষরা এ দায় মুক্ত আমি এটা বলিনি কিন্তু পুরুষরা অসৎ অসৎ পুরুষেরা চাচ্ছে এই নারীদেরকে ভোগ করার জন্য তাদেরকে দুকা একটা দিয়েছে আর নারীরা বের হয়ে এসেছে শুধু বেরোই হয়নি বের হওয়ার পর কাপড় খুলে দিয়েছে উলঙ্গ হয়ে গেছে এই জন্য দায়ী কে পুরুষ হয়েছে নারীরা অধিকাংশ দায়ী এই পুরুষরা যখন নারীদের প্রতি এই ভোগের জন্য প্রথম চায় সেই নারীরা তাদের ডাকে সাড়া দেয় তখনই পৃথিবীতে শয়তানের পাপের লাভ বইয়ে দেওয়ার সুযোগ হয়ে যায় সারা পৃথিবীতে পাপা পাপাচারে ভরে গেছে আল্লাহর গজব এই দুনিয়ার মধ্যে যেন সব জায়গায় আসার উপক্রম হয়ে রয়েছে আল্লাহর গজব কখন যে কোন জায়গায় এসে যায় সেই গজবে সকলেই ধ্বংস হয়ে যাবে আজকে সেই ধ্বংসের দাঁড় প্রান্তে পৃথিবী আর শুধু এই পাপাছড়ের কারণে আর সেই পাপাচার হল ওই কাফেরদের বুক বিলাসের কারণে যারা আল্লাহর ফরজ হুকুম হিজাব লঙ্ঘন করে নারীদেরকে রাস্তায় বের হওয়ার জন্য ডাক দিয়েছে আল্লাহর ফরজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কারণে এরা কাফের তারা যদি ওর মুসলিম নাম দান করে তবু এরা কাফের এই সকল কাফেররা তাদের মূল কাজই হল দুনিয়ার মধ্যে বুক করা বিলাসিতা করা এইটা হলো তাদের মূল কাজ এর মধ্যেই তারা ডুবে থাকে আর তারা খায় জন্তু জানুয়ারের মতো হালাল হারামের বাঁধ বিচার করে না এরা হালাল হারামের বাঁধ বিচার করে না যা পায় তাই খায় এই জন্য তারা সম্পদের পাহাড় গড়ে তুলে সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে লুটপাটের মাধ্যমে জালিয়াতির মাধ্যমে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ধরনের বেজালের মাধ্যমে তাদের উদ্দেশ্য হল শুধুমাত্র সম্পদের পাহাড় গড়ে তোলা এই জন্য যত উপায় হারামের আছে সেই হারাম পন্থাই তারা অবলম্বন করে হালাল উপায়ে হঠাৎ করে আঙ্গুল পুলে কলা গাছ থেকে বটগাছ হওয়া যেমন সহজ নয় কিন্তু হারাম উপায়ে এটা এক মুহূর্তেই সম্ভব যত দেখবেন ওই রাস্তার ছেলেরা যাদের বাবা দাদারা রাস্তায় জীবন যাপন করত অতি দরিদ্র অসহায় সমাজে ছিল লাঞ্ছিত তাদের সন্তানেরা আজ অবৈধ উপায়ে লুটপাটের মাধ্যমে তারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে ইতিমধ্যে যতগুলোর ইতিহাস জানার সুযোগ হয়েছে কুজ নিয়ে দেখেন তার বাবা কোন স্তরে ছিল দাদা কোন স্তরে ছিল সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর ইতর শ্রেণীর ছিল এগুলো এত রাস্তার ভিক্ষুকরা তার সন্তান যখন ওই ফুটপাত থেকে বের হয়ে আসে বস্তি থেকে বের হয়ে আসে প্রথম হয় টুকাই টুকাই থেকে এরপরে হয় সিচকে চুর সিচকে সন্ত্রাসী এরপরে হয় সন্ত্রাসীদের তাদের সহযোগী এক পর্যায়ে সে নিজেই সন্ত্রাসী হয়ে যায় চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি এ সবগুলো করে করে অনেক সম্পদের মালিক হয়ে যায় বিলাসবহুল জীবন যাপন করে এ হলো এই সমাজের বাস্তব একটা চিত্র এরা হলো সকলেই কাফের এই কাফের সম্প্রদায় তাদের পরিচিতি এটা তারা বুক বিলাসে মৎস্য থাকে হালাল হারামের বাঁধ বিচার করে না নির্বিচারে খায় জন্তু জানোয়ারের মতো খায় আর তাদের ঠিকানা কি তাদের ঠিকানা হলো জাহান নাম একটু আগে দেখেন আল্লাহ বলে দিয়েছেন আমানু ইমান এনেছে এবং আমলে সালে করেছে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন দুইটা বৈশিষ্ট্যের কথা এখানে বলেছেন যারা ইমান এনেছে এবং আমলে সালে করেছে তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিচ দিয়ে জরনা দ্বারা প্রবাহিত অপরদিকে অপর শ্রেণীর কথা বলছেন আর যারা কাফের পরিষ্কার আল্লাহ করে বলে দিচ্ছেন আর যারা কাফের তাদেরও দুইটা কর্ম সেই কর্মটা কি এক তারা বুক বিলাসে মত্ত থাকে দ্বিতীয় হলো তারা জন্তু জানোয়ারের মতো খায় এটা তাদের পরিচিতি আর তাদের পরিণতিটা কি তাদের ঠিকানা হলো যাহার নাম প্রথম দুইটা গুণের কথা বলা হয়েছে এই দুইটি গুণের অধিকারী যারা তাদের পরিণতি ফল হল জান্নাত আর দ্বিতীয় পর্যায়ের বলা হয়েছে কাফেরদের পরিচিতি তারা বুক বিলাসে মত্ত জন্তু জানোয়ারের মতো খায় তাদের পরিণতি হল ঠিকানা হলো জাহান নাম আল্লাহ সুবাহ এই পৃথিবীতে মানুষ পাঠানোর পর শয়তান যখন তার অনুসারী বানানো শুরু করেছিল কাবিলের মাধ্যমে সেই সময় থেকে দুনিয়ায় দুইটা শ্রেণী হয়ে গেছে এই দুইটা শ্রেণীর পরস্পরের সম্পর্ক হল শত্রুতার বন্ধুত্বের নয় মুসলমান এবং কাফিরের সম্পর্ক হল শত্রুতার সম্পর্ক মুসলমান এবং কাফিরের মধ্যে কোনদিন বন্ধুত্ব হবে না ইমানদাররা হল পরস্পরের মধ্যে তারা বন্ধুত্বের বন্ধনে থাকবে আবদ্ধ আমাদের একটা বিষয়ে আকিদাগত ভাবেই স্পষ্ট থাকা সবসময়ের জন্য দরকার যেই বিষয়টি আমাদেরকে অধিকাংশ মানুষকে বিভ্রান্ত করে তার ইমান থেকে বিচ্ছুত করে তার আকিদা থেকে তাকে বিচ্ছুত করে আর তাকে প্রকৃতপক্ষে হক পথ থেকে বিচ্ছুত করে বাতিল পথে নিয়ে যায় সেই জিনিসটা হল আল ওয়ালা ওয়াল বাড়া যে বিষয়টি আমরা বিভিন্ন সময়ে কথা বলি এটা আকিদার একটা গুরুত্বপূর্ণ অংশ যে ইমানদারদের সম্পর্ক আত্মীয়তা বন্ধুত্ব তার সামাজিকতা তার পারস্পরিক মোহাব্বত ভালোবাসা কার সাথে হবে অপর ইমানদারের সাথে হবে সে যে কোনো অঞ্চলের হোক যে কোনো ভাষার হোক যে কোনো বর্ণের হোক যে কোনো গুপ্তের হোক দুনিয়ার যে কোনো প্রান্তের হোক যদি সে ইমানের অধিকারী হয় তার সাথে আমার বন্ধুত্ব ইমানদারগণ আরেকজন ইমানদারের এক অংশ এক মুমিন আরেকজন মুমিনের কষ্টে সে ব্যথা অনুভব করে সে তার নিজের জন্য তাই পছন্দ করবে যা তার ভাইয়ের জন্য পছন্দ করে অর্থাৎ নিজের জন্য সে যা পছন্দ করে তার ভাইয়ের জন্য যদি সে তাই পছন্দ না করে সে ইমানদারি হতে পারবে না প্রকৃত পক্ষে একজন মুমিন কষ্টে পতিত আরেক মুমিন যদি তার কষ্টের একটু ভাগ অনুভব না করে বুঝতে হবে তার মধ্যে ইমান নেই মুমিনের কষ্টে তাকে ব্যতীত করবে সে যে কোনো অঞ্চলের যে কোনো দেশের যে কোনো ভাষার যে কোনো বর্ণের হোক কিন্তু যদি তার একেবারে আপনজন হয় তার পরিবারের লোক যদি হয় সে যদি ইমানদার না হয় তার ইমানের সাথে যদি না হয় তাহলে তার সাথে তার বন্ধুত্ব নেই তার মধ্যে কোনো রুহামা নেই তার কাছে সাথে কোনো সম্পর্ক নেই আমরা কিছু ক্ষেত্রে বড় অস্পষ্টতার কারণেই ভুল করে চলছি কোন ইমানদার পুরুষ কোন মুশ্রিকা নারীকে বিয়ে করবে না আর কোন মুমিনা নারী কোন মুশ্রিক পুরুষকে বিয়ে করব না সুরায় বাকারে আল্লাহ ভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন কিন্তু আমরা দেখি আজকে আমাদের অনেকেই সকলের পরিবার পরিজন সবাই একটু বিশ্লেষণ করে দেখবেন এই নিষেধাজ্ঞা মানা হচ্ছে না অনেক মুহিদ মুমিন দাবি করেন তিনি মুশ্রিক নারীকে নিয়ে জীবন যাপন করে চলছেন আর অনেক এমন মুমিনা নারী আছে যে মুশ্রিক স্বামীকে নিয়ে জীবন যাপন করছেন যা সম্পূর্ণ হারাম অবৈধ সম্পর্ক এটা দিন পরিবর্তনের সাথে সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তা তালাকের প্রয়োজন নাই দুইজনই ইমানদার ছিল একজন মুশ্রিক বা কাফের হয়ে গেল সাথে সাথে তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে গেল এরপর যদি একবারও তাদের মিলন হয় সেটা বেবিচার হবে অথবা দুইজনই মুশ্রিক ছিল একজন ইমানদার হয়ে গেল তখন সেই অবস্থায় যে ইমানদার হল তার মুশ্রিক সঙ্গী বা সঙ্গিনীকে সে সাথে সাথে দাওয়াত দিবে যদি দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করে তাহলে তার সম্পর্ক শেষ হয়ে যাবে চিহ্ন হয়ে যাবে আর যদি তার সাথে সাথে দাওয়াত গ্রহণ করে যায় তাহলে তার বৈবাহিক সম্পর্ক থাকবে দুজন একই সাথে ইমান আনলে বৈবাহিক সম্পর্ক থাকবে মনে করেন মুশ্রিক স্বামী স্ত্রী স্বামী মুসলমান হয়ে গেল তার স্ত্রী মুসলমান হয়নি সেই অবস্থায় স্বামী তাকে দাওয়াত দিল সে গ্রহণ করল না সেই স্ত্রীর সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না সাথে সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল অনুরূপভাবে একজন স্ত্রী যদি ইমান আনে আর ইমান আনার পর তার স্বামীকে দাওয়াত দেয় স্বামী দাওয়াত গ্রহণ করতে ইমান গ্রহণ করতে অস্বীকার করে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল ওই স্ত্রী যদি তার ইদ্যত পূরণের পর অন্য ইমানদারের সাথে বিয়ে হয়ে যায় এরপর তার ওই পূর্বের স্বামী তখন ইমানদার হল ওই পরে সে ইমানদার হল তাহলে ওই স্বামী তার ওই স্ত্রীকে পাবে কিনা না সে পাবে না কারণ তার সেই সময় সীমা শেষ হয়ে গেছে সে অনেক আগেই তার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গিয়েছে সে যখন ইমান আনতে অস্বীকার করেছিল তখনই এখন এই স্ত্রী অন্য পুরুষের সাথে মুমিনের সাথে যে বিয়ে হয়েছে তার সাথে তার সম্পর্ক ওই মুশ্রিক স্বামী যে পরে ইমান আনলো সে আর পাবে না হ্যাঁ তবে যদি ওই মহিলার বিয়ে না হয় অন্য কোথাও ওই স্বামী তখন ইমান আনার পর যদি ওই স্ত্রী আবার রাজি হয় আর ওই লোক বিয়ে করতে চায় নতুন করে বিয়ে করতে পারবে মহারানা ধার্য করে নতুন করে বিয়ে করতে পারবে এটা হলো শরীয়তের বিধান কিন্তু বাস্তবে আমরা শুধু মুসলিম নাম থাকার কারণে আমরা মুশ্রিক মনে করি না শিরকে লিপ্ত থাকা সত্ত্বেও যারা হুকুমতে শির করে যারা তাগুতের প্রতি ইমান এনেছে তারা মুশ্রিক এবং কাফের এমন লোকদের সাথে কোনো মুমিন পুরুষ বা মুমিনা নারীর বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ হারাম যদি পূর্ব থেকে থেকে থাকে এখন যখন সে জানলো বুঝলো সাথে সাথে তার বৈবাহিক সম্পর্ক শরীয়ত অনুযায়ী বিচ্ছেদ হয়ে গেছে তারা যদি বিচ্ছিন্ন নাও হয় তথাপি ওটা বিচ্ছিন্ন হয়ে গেছে এরপরে সম্পর্কটা অবৈধ সম্পর্ক এই বিষয়গুলো আমাদের অত্যধিক এই সমাজের মধ্যে আমরা এখন অনুভব করি এটা প্রচলিত আছে কিন্তু আমাদের সেই অস্পষ্টতার কারণে আমাদের আকিদাগত বিভ্রান্তির কারণে আমরা এই বিষয়ে চূড়ান্ত ফায়সালায় কঠোরভাবে গ্রহণ করতে পারছি না বা যেতে পারছি না কিন্তু এটা হওয়া দরকার কারণ আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ কোন পুরুষেরকে এমন ভাবে ছেড়ে দেননি যে সে কোনো মুমিনা নারী পাবে না আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন যথাসময়ে তার জন্য নির্ধারিত যে আছে তাকে পাওয়া যাবে এমন নারীকেও আল্লাহ এইভাবে অসহায় অবস্থায় ছেড়ে দেননি সে কোনো মুমিন পুরুষ পাবে না এমন নয় তার জন্য আল্লাহ ব্যবস্থা করে রাখবেন যে আল্লাহর উপর ভরসা করে সে যেন কেউই যেন এই ধরনের ইমান আনার পর কোন মুশ্রিককে নিজের সঙ্গী বা সঙ্গিনী না করে যদি করে তাহলে সে কিন্তু তারই অন্তর্ভুক্ত হয়ে যাবে মিনকুম ফাহুয়া মিনহুম তোমাদের মধ্য থেকে যারা তাদের দিকে ফিরে যাবে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের দিকে পূর্ব মত পথের দিকে ফিরে যাবে সে মূলত তাঁদেরই অন্তর্ভুক্ত ইমান আনার পরেও ওমাইয়া মিনকুম ফাহুয়া মিনহুম তোমাদের মধ্য থেকে যারা ফিরে যাবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে অর্থাৎ যদি কেউ তার ইমান আনার পর সে ওই ইহুদি খ্রিস্টানিজমের পথে পূর্বে ছিল শির্কের মধ্যে আগে ছিল সেখান থেকে মুক্ত হয়নি ওইটার মধ্যে রয়ে গেল সে ইমান আনার পরেও সে ওই দলভুক্তই রয়ে গেল এই বিষয়টা কি আমি আয়াতটাকে ঠিক বললাম কিনা যেই জিনিসটা পরিষ্কার করেছেন যে একদল ইমানদার একদল কাফের ইমানদারের সম্পর্ক ইমানদারের সাথে কাফের সম্পর্ক কাফের সাথে ইমান আনার পর কেউ কাফেরকে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করবে না আত্মীয় হিসাবে গ্রহণ করবে না তাকে সাহায্যকারী হিসাবে গ্রহণ করবে না তার অভিভাবক পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করবে না এই বিষয়গুলো আমাদের স্পষ্ট হওয়া দরকার আমরা অনেক ক্ষেত্রেই আমরা এটা করে যাচ্ছি এবং বাস্তবে মনে হয় এর মধ্যে আমরা এখনো আছি কিন্তু আকিদাগত ভাবে এবং আমলগত ভাবে আমাদের সম্পূর্ণ পৃথক হওয়া দরকার সকল ইমানদারগণ ইমানদারের কাতারে কাতারে সামিল হবেন সকল কারা কাফের এটা আলাদা হয়ে যাবে ইমানদার কাফেরদের সাথে মিশ্রিত থাকার কারণে যারা অজ্ঞ মানুষ নির্বুধ মানুষ যাদের এলিম নাই তারা বিভ্রান্তির মধ্যে আছে তারা যখন দেখে আমাদের সকলকেই একই পর্যায়ে যুক্ত তারা কোনো ফায় ফায়সালায় পৌঁছতে পারে না আমাদেরকে একটা এক্সাম্পল হওয়া দরকার যে আমরা এই মুমিন ছড়ার কারোর সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক হবে না আর মুমিন মুমিনের সাথে কখনো শত্রুতা করবে না মুমিন যদি মুমিনের সাথে শত্রুতা করে তাহলে সেখানে শয়তান সুযোগ নেয় শয়তান তাদেরকে তখন পথ হারা করে কাউকে না কাউকে বিপদগামী করেই ছাড়ে মুমিনগণ পরস্পরের আত্মীয়তার সম্পর্কে রুহামার সম্পর্কের ভিত্তিতে আবদ্ধ হবে আর কুফফারদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করবে এতে করে দুনিয়ায় দুইটি শ্রেণী পৃথক হয়ে যাবে একদল জান্নাতের প্রতীক আর একদল জাহান নামের প্রতীক যারা আল্লাহর প্রতি ইমান আনে আমলে সালে করে তারা জান্নাতের অধিবাসী আর যারা কুফরি করে তারা জন্তু জানুয়ারের মতো খায় বুক বিলাসে মত্ত থাকে তাদের ঠিকানা জাহান নাম তারা জাহান নামের পথের পথি পৃথিবীতে দুইটা রাস্তা আলাদা হয়ে গেছে মনে রাখবেন জান্নাতের পথ এবং জাহান নামের পথ এই দুইটা পথ প্যারালাল পাশাপাশি কখনো চলে না কেউ যদি মনে করেন একেবারে পাশাপাশি কিছু জাহান নামের পথেও চললাম আর কিছু জান্নাতের পথেও চললাম এটা চরম বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয় দুইটা বিপরীত মুখী রাস্তা কোন মোহনায় এই দুই রাস্তার মিলন ঘটবে না এটা বিপরীত মুখী রাস্তা জাহান নামের পথে যারা চলে চলতে চলতে এত দূরে চলে যায় সেখান থেকে আর কখনো তারা ফিরে আসতে পারে না তারা হেদায়তের নাগাল পায় না আর কেউ যদি ইমানের পথে চলে জান্নাতের পথে চলে যদি জান্নাতের পথে চলতে চলতে আল্লাহ যদি তাকে কবুল করে নেন তাকে তিনি জান্নাতের পর্যন্ত পৌঁছে দেন এই দুইটা রাস্তা কখনো পেরালাল নয় এটা মনে রাখবেন দুইটা পাশাপাশি চলে না এই জন্য আমাদের মধ্যে এই দুইটা শ্রেণী পরিষ্কার হওয়া দরকার আমরা আজকে দেশের মধ্যে বাহ্যিক একটা নাম দেখেই আমরা বড় বিভ্রান্তির মধ্যে পড়ে যাই নামটা শুনে মুসলিম পরিচয় দেওয়ার কারণে কিন্তু তার আকিদা তার বিশ্বাস তার চিন্তা চেতনা তার আমল যা সে সরাসরি ঘোষণা করে এবং বাস্তব কর্মের মাধ্যমে প্রমাণ করে এটা আমরা দেখি দেখার পরেও শুধু ওই নামটার কারণে আমরা বিভিন্ন ধরনের ইস্তেহার করতে শুরু করে দেই তাকে আমাদের সাথে সামিল মনে করার জন্য এই জন্য আমাদের এই বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার আকিদার বিভ্রান্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমলের ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কারো আকিদা যদি স্পষ্ট না হয় আকিদার মধ্যে যদি অস্পষ্টতা থাকে বিভ্রান্তি থাকে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না নিষ্কলুষ ইমান ছাড়া কোন ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না আমলের ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এই কারণে আমাদের এই আকিদাগত বিষয়টি স্পষ্ট হওয়া দরকার এখানে আল্লাহ সুবাহ প্রতিটি আয়াতে এই দুইটা শ্রেণীর কথা স্পষ্ট করেছেন বিভিন্ন বর্ণনা দিয়ে উপমা দিয়ে পরিচিতি দিয়ে তাদের বৈশিষ্ট্য দিয়ে যাতে করে আমরা চিনতে পারি বুঝতে পারি তো আল্লাহ আমাদের তৌফিক দান করুন যেন আমরা কোরআন মজিদ সহিভাবে বুঝতে পারি উপলব্ধি করতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি আমিন কোন প্রশ্ন তো মনে হয় নেই সংক্রান্ত তো এখন ঠিক আছে আমরা এখানেই শেষ করি সুবাহ আল্লাহ বিহামদিকা শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাম তাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক